তুমি শুয়ে আছো সোনার মদিনা মন সেখানে যায় যে ছোটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনা মন সেখানে যায় যে ছোটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনা মন সেখানে যায় যে ছোটে যায় দৌনা দেখা স্বপনে একবার দৌনা দেখা স্বপনে একবার দৌনা দেখা স্বপনে একবার হে প্রিয় রসুল তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যায় রে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যায় রে ছুটে যায় এ ধরাতে যখন এলে তুমি আলো কি এ ধরাতে যখন এলে তুমি আলোকিত হলো আধার ভূমি এ ধরাতে যখন এলে তুমি আলোকিত হলো আধার ভূমি তোমারই জন্য পাগল সবাই তোমারই জন্য পাগল সবাই তোমারই জন্য পাগল সবাই শুয়ে আছো তুমি দূর মদিনায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যায় যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যায় যে ছুটে যায় দাও না দেখা স্বপনে একবার দাও না দেখা স্বপনে একবার দাও না দেখা স্বপনে একবার হে প্রিয় রসুলামায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছোটে যা তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যায় যে ছুটে যা তোমারই নামে দেখো শত কবি লিখেছে কবিতা দিবারতী তোমারই নামে দেখো শত কবি লিখেছে কবিতা দিবারাতি তোমারই নামে দেখো শত কবি লিখেছে কবিতা দিবারাতি অধম মায় দেখতে চাই অধম মায় দেখতে চাই অধম মায় দেখতে চাই হাজারো সালাম তোমার রোজা তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যা তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যা দাও না দেখা স্বপনে একবার দাও না দেখা স্বপনে একবার দাও না দেখা স্বপনে একবার হে প্রিয় রাসুল আমায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনায় মন সেখানে যাই যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনা মন সেখানে যাই যে ছুটে যায় তুমি শুয়ে আছো সোনার মদিনা মন সেখানে যাই যে ছুটে যায় নবরণ সুস্থ ধারার সংস্কৃতির প্রত্যয়